তবে লোকসানে উপকারে অপকারে আমাদের রব আমাদের আল্লাহ তারপরে তারা আপদে বিপদে আলুর দাম কমাতে নড়াচড়া করে নাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ইস্তেকামত দৃঢ়তা আল্লাহকে রব বলার পরে আর তারা নড়ে নাই সুদ বাড়ি তাড়ি মদ খাওয়া জুয়া খেলা লটারি আপনার দিকে বেটার বিয়েতে পণ নেওয়া আর এখনকার লোকরা আবার অনেক দিনও বলছে পণ লোব না তার বিটির লেগে বিয়ে দেবো যার আর ছেলে পেলে না একটি মেয়ে শিলনোড়া শুধু মেরে নেবো আল্লাহকে বলবো আল্লাহ পণ তো লি নাই সব মেরে লিছি কিন্তু কায়দা করে মেরেছি গুণা হবে আল্লাহ বললে না কিচ্ছু আমরা খালি বল আই খবর কি ফেরেস তারা রেডি আছে তোরা নিয়ে নেবে গড়বড় মদ মে খারাপই বলছে পণ তো লেই লেগা লেকিন গোলমাল কুচ করেগা বলছে ভাই আমার ছেলের বিয়ে দেবো ফোন ফোন লোবো না দেখবে যদি থাকে একজনা দেখলে সাতটা বিধি চোদ্দটা ফেটা বললো ওই গায়ে খুব কাদা হয় ওখানেও হবে না তার মানে সে একটি খুঁজছে সিল নুড়া দো দালান সব মেরে নেবো আর আল্লাহকে বলবো আল্লাহ বিনা ফোনে বিয়ে দিয়েছি তুমি সব জানো বলে আমি সব জানি সব মেরে লিয়েছিস আর একবার খালি কি বলছেন বলুন আপনারা বিনা ফোনে বিয়ে আর আজকাল আবার এই হেড মলানারা এই যে বড় বড় মৌলবীরা এরা বলছে মিলাদ পড়তে গেলে জালসা করতে ভাই ইনশাল্লাহ বিয়েতে ফোন বল না এখনকার ছেলেরা বলছে ইনশাল্লাহ লোবো না তার কারণ সে জানছে বিয়ে করবই না আই লাভ ইউ কাম আমরা তো দার্জিলিং চলে যাবো শালা ইন্না আল্লাহ বলতে কষ্ট কোথায় বলবে ইনশাল্লাহ বিয়ে তো করবো না এদের যখন বিয়ে হচ্ছে না ছেলেরা মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে তখন ঠকা কাদের হচ্ছে মাদ্রাসায় দেড় হাজার বিয়ে পড়িয়ে পেত কুড়ি টাকা তখন উনি বলছেন রব্বানা জানলাম না কুড়ি টাকা চলে গেল আজকে আব্দুর রহমান আর দুজন চলো নামাজে দোয়া করবে কোথাও বলছে আব্দুর রহমান আর পিয়ারি পালিয়ে গেছে আমার কুড়ি টাকা গেছে লোকরা খালি মৌলবীদিকে ধরে নিয়ে যাচ্ছে দোয়া কর আমার লেগে মৌলবীদের অবস্থা দেখো এই দেখো বাবা আমি বলেছি যে যাতে জাত কাটে আমি মৌলবি ফলবি লই পরে পাস করেছি সব বড়ে বড়ে আমার আগে সোহল মৌলানা সৌরভ ভাই हमारे बाद में আবুল কাসেম রসুলি মুর্শিদাবাদ চৌবিশ পরগনা বি ওনার বাপের নাম গুলাম রসুল তাতে নিজেকে রাসুলই বলেন অনেকেই জানে না মনে করছে বোধহয় পয়গম্বর টয়গম্বর হবে ওটা ভেবো না ওর বাপের নাম গুলাম রসুল গুলাম রসুলের বেটা আবুল কাসেম রসুলি লোকে মনে করছে কি না হবে সে আমি একদিন জমি রেজিস্ট্রি করতে গিয়েছি কুদ্দু সাহেব আমার সাথে ছিল এই যে এখানে তো আমাকে বললে এটা নিয়ে যে হাকিমের কাছে জমা দাও হাকিম বললে আপনার নাম আমরা মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন নাসিরউদ্দিন উচ্চগ্রামী সুমলপুর প্রসাদী আল মাজাহিরি আল বঞ্জালি আল হিন্দি বলে আপনার সব রেডি আছে শালা দেখলো ওরে ভাবে মুসিবত একটা লোকের এত বড় নাম তাহলে আমার হাকিমগিরি শেষ হয়ে যাবো আমরা সব ঠিক হয়ে গেছে আমাকে জিজ্ঞেস করলে কি হলো আমরা সব ঠিক বলছে বলে কাগজও দেখবো না তোমার কিছু করুন তুমি ঘর চলে যাও সব রেডি করে দিয়েছি শালার নাম জিজ্ঞেস করবে তো অনেক সময় নামে মানুষে মনে করে কি না যিনি বটে আবুল কাসেম ভাই ওনার বাপের নাম গুলাম রসুল তাঁতি রসুলি আর আমরা মৌলবী শকন মাজাহিরি মাজাল উলুম একটা আপনার দিকে মাদ্রাসা আছে সাহারানপুরে সেখানে কিছুদিন পড়েছিলাম বলে এই তুমি মুখটা দেখে গেলে কেন পয়সা লাগবে আলাদা কায়দা করে ও কিনারে কিনারে যাচ্ছে দেখে নিলে কিন্তু আর জানা নাই যে লোকটা খোঁড়া আর ইয়ার বিয়ে হবে না ও মানে দেখতেই যে পাত্রটা যদি ভালো হয় তা খোঁজ দেবো সে গুড়ে বালি নাই দুটো পায়ে একবারই কায়দা হয়ে গেছে আর যদিও বা ভালো হতো এই মৌলবীরা এই সোহরাব ভাই আবুল কাসেম রসুলি আবুল কাসেম ভাই বর্ধমানি এরা বলছে রব্বানা জানাম না শকত সাহেব পড়ে আছে আমাদের জল সাত দিন কামাই হবে না উশালা পড়ে আছে আমাদের বাজার দেন দেন চলছে ও ভালো থাকছে আমার দিকে নেবেন না সেখানে ওরা দোয়া করে তো খোঁড়া করে রেখেছে আমি কি বুঝছি না গো তো মৌলবীরা ওয়াজ খারাপ করছে না ওয়াজ ভালো বাবুল এই আমাদের সৌরভ ভাই কি বলে গেলেন আমি শুনি নাই তবে আলেম ভালো তো ওয়াজ ভালো করছে সবাই কিন্তু মৌলবীরা যখন বলে সাত হাজার নাহলে যাবো না তখন আমার মনে মনে সালা কবরের দিকে আগে মারবে রে জায়েজ আছে ওয়াজ করে পয়সা নেওয়া হেতোয়া জায়েজ তাহলেই করবেন কেন এই উত্তরটা কে দেবে আমার বই আছে বুঝলেন একটা আমার বই শেরেক বেদাতকে জানুন বাঁচুন তাতে লিখেছি যে মানুষের থুতু তরকারিতে পড়ে গেলে সেটা খাওয়া যায় আপনারা কি বলছেন বলুন হ্যাঁ থুতু তরকারিতে পড়ে গেছে আনতে যে বইয়ের দাঁতটা ফুগলা কথা বলতে যে ফা করে মেরেছে গোস্তলাওয়ালা হাড়িতে খাওয়া যায় যাচ্ছে না না যায় হ্যাঁ কি যে বলে যায় যাচ্ছে তাহলে থুপ দিয়ে দিয়ে খাবে কাল থেকে তবে কি একজন আমাকে বলছে আপনি যাই লেগেছেন আমার হবে যাই লেগেছে মানে থুপ দিয়ে দিয়ে খাবি নাকি বাই চান্স ইন কেস যদি স্লিপ করে মারে মাল তরকারিতে এই যে ইনারা এতগুলো বাবুরচি এনেছে আর আঠাশটা গরু আনছে বুড়ো বাবুরচিও তাতে ফুকুরে যদি চলে যায় তো ওই গোস্তর পতিলা কি ফেলে দেবো যান ভরে খাবো কারণ আমাদের কাছে এঁটো বলে কিচ্ছু নাই আল্লাহর নবী থুতু আর হজরতের নবী করিম সামের থুতুক আল্লাহ এক কাছে করেছেন হয়তো আয়সা নিজে গর্ব করে বলছেন যে আব্দুর রহমান আমার ভাই দাঁতন হাতে করে এসছেন আমার স্বামী নবীজি দাঁতনটার দিকে চেয়ে আছেন আমি বললাম দেবো বললে দাও আমি হাতে করে নিয়ে নবীর হাতে দিলাম নবী চিবালেন কিন্তু পাচ্ছিলেন না আমি দাঁতনটা হাতে করে নিয়ে চিবিয়ে নরম করে নবীকে দিলাম তারপরে নবী দাঁতন করলেন তিনি বলেছেন আমি বড় ভাগ্যবতী আমার স্বামীকে আমার স্বামী আর আমার মানে নবীজির আর আমার থুতুকে আল্লাহ দুনিয়া থেকে তিনি আর যাবার সময় এক কাছে করেছে বিশ্বনবী তাই বলেছেন স্বামী স্ত্রীর এটো স্ত্রী স্বামীর এটো খাবে ইসলামে এটো বলে কিছু নাই এটা তাদের আরোগ্যের কারণ হবে কারো কোনো অসুখ থাকলে ভালো হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহ একসাথে খাবে আমাদের যে একসাথে খাচ্ছে সে তো আর বলে কাজ নাই বিয়ের রাত্রিতেই প্রথম রাত্রিতে বাসর লাইলাতুজ্জোফা ফুলশয্যা প্রথম রাত্রি স্ত্রী স্বামীকে বলছে আমি তোমার মা বাপের ভাত রাখতে পারবো না বলছি খেপি রাঁধতে হবে না দুদিন রাঁধবি মানে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবো করে আলাদা হয়ে যাবো কাজে কাজে আপনার ওসব চিন্তা নাই একটা একটা করে বলবো বাবা তবে আমি জমাজকে বলবো দোষ আপনাদেরও খানিকটা বটে যে বলবে দশ হাজার বিশ হাজার না হলে যাবো না আমি সমাজকে অনুরোধ করবো তাদেরকে আমরা নেব না ওয়াজ শুনতে হবে না চ্যালেঞ্জ দিচ্ছে পঁচিশ হাজার চাই বিশ হাজার চাই টাকা এতটা নেব না আপনিও বলুন আমরা তাদেরকে নেব না তাদের ভালো হবে আপনাদের ভালো হবে তা নাহলে ওই রকম মৌলবীদের মার কবরে দেখার মতন হবে অনেক সাধারণ লোক জান্নাতে যাবে আর আমার মতো পরেশগার লোক বাইরে দাঁড়িয়ে থাকবে বলুন সুবান আল্লাহ বড় লোকের থেকে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কত বছর আগে পাঁচশো বছর আগে কে বলেছেন নবী তাতে চোখে সোরমা লাগিয়ে আতর লাগিয়ে বড় বড় পাগড়ি আমার মতন পরে পরেশগার সাজছ যদি বাইরে ভেতরে পরেশগার না হও কালকে ফেসে যাবে কাল ফেসে যাবে আর কত সাধারণ লাঠি হাতে করে খুঁড়া পাড়া বুড়ো পাড়া পাঞ্জাগানা নামাজ পড়ে তিরিশটা রমজানের রোজা রাখে বাইরে ভেতরে আল্লাহকে ভয় করে তাদের বেড়া পার হয়ে যাবে আর আমাকে সুরমা সমেত পিটুবে আত সমেত বেঁধে রাখবে সেখানে কথা ভালো করে শোনেন পরের গাড়ি দেখিয়ে লাভ নাই দু তিন দিন তবলিগে যাচ্ছে কেউ পাঁচ দিন মক্তবে যাচ্ছে কেউ ছ দিন মৌলবীর কাছে আসছে কেউ জেকেরের মজলিসে আসছে কেউ মাদ্রাসায় উঠা বসা করছে মিম্বর হচ্ছে হয়ে সব পরেজগার হয়ে যাচ্ছে সুরমা রাতর আর জামা আমার জামা এত বড় তার জামা এত বড় দেখে মনে হচ্ছে যেন দেওবন্ধের শেখুল হাদিস মসজিদে গেছি আমরাও আছি ইনিও আছে তাকে লোকে ঠেলে দিলে নামাজ পড়াও সে ঘুরে দাঁড়িয়ে বললে হবে আমি বাবুরছি বললে জামাটা বড় যাবে তো বললো জামাটা একটু বড় করাইছি তো বললো জামা দেখে আমরা মনে করলাম যে হুঁ কাচু সেখানে আমি একবার ওয়াজ করেছিলাম লোকে রাগ করে আমার কথায় আমি বলেছিলাম যারা বড় জামা গায়ে দেবে আর মৌলবি মোল্লা হাফেজকারী লয় তাদের কলারে লিখে দাও যা ভাবছো তা লয় যা ভাবছো তা লয় আর তা নাহলে মৌলবীদের কলারে লিখে দাও মাজাহিরি দেওবন্দি ফুল্লানে ফুল্লানে লোকে যাতে চিনতে পারে মালটা কোথাকার হেরনপুরি না আপনার দিকে কাশীপুরের হাটের তা নাহলে লোকে ঠকা হবে লোক ঠকে যাবে আলে ওলামাদিকে এত শ্রদ্ধা করে আমাদিকে যে আমাদের পানি পড়ার ফুগ নেয় তাতে তাদের কাজ হয় আমাদের হাতটা তার গায়ে বুলিয়ে দিলে লাভ হয় অথচ আমরা বাইরে ভেতরে পরেশগার হতে পারি না সবাই দোয়া করুন আল্লাহ আমাদেরকে পরেশগারই দান করুক বলুন আমিন সুম্মা আমিন বাইরে ভেতরে কথাই বার্তায় চালে চলনে লেনে দেনে ওয়াজে হতে এখন আমাদের পরিস্থিতিটা এরমোর সব খালি হাসবে তো আমার ওয়াজ শুনে খালি হাসেন আমাদের পরিস্থিতিটা কোথায় দাঁড়াইছে জানেন একজন মেয়ে মানুষ খুব কালো পানো দেখতে বিশ্রী দাঁতগুলো বেরোনো তার স্বামীকে বলছে হ্যাঁ গো আমি মরে গেলে তোমার কি হবে তা স্বামী বলছে এখন যা হচ্ছে তাই হবে তো আপনাদের ওয়াজ নসিহতটা এখন কিরম মনে হচ্ছে জানেন বাবা এই আপনাদিকে আমাদিকে দেখে সুরমা দেখে আতর দেখে যে এখন যা হচ্ছে পরে তাই হবে খুব ভালো করে বোঝেন সবাই বলেন বাইরে ভেতরে পরেশগার হবো ইনশাল্লাহ আহা হা আপনাকে দেখলে যান ঠান্ডা হয়ে যাবে যান জুড়িয়ে যাবে আপনার বিসমিল্লার দাম আলাদা হবে লাউলা কুয়াতা ইল্লা বিল্লার দাম আলাদা হবে আমরা দোয়া শিখেই দিচ্ছি কিন্তু দোয়া পড়বে কি সব তো পকেট মার চিটিং বাদ চারশো বিশ সালা লোকের ঘড়ি চুরি করে বলছে মোবাইল যদি কেউ পাবে দিবেন সে আর মোবাইল দেয় সিম খুলে দিয়েছে বলে শালা ফোন করলে পাবি না দেখ সে আমি একবার ওয়াজ করছিলাম একজনের লোক একজনের জমির আলে বুঝলেন লাঠি করে ভুলুক করে দিয়েছে সে ভুলুকের সুজান নামাজ পড়ছে আর যার জমির পানি মরে যাচ্ছে সে খালি চারিদিকে ঘুরছে ঘুরছে পানিটা কোন দিকে মরছে বুয়ে তো ভুলুক নাই কিন্তু সে বলছে সালা এমন জায়গায় দাঁড়াইছি সামনে আসতে পারবি না পানি শেষ করে তবে সালাম ফিরব সুরা বাকারা ধরেছে বুঝলেন পানি শেষ হয়ে গেলে সালাম ফিরবো কোনো চিন্তা নাই তুই সালা ঘুরে মরে যা আচ্ছা এইরকম নামাজি যদি আমরা ওই জান্নাতের কুতা রাখবে বলুন আহা হা কেলি দিবে কেলি দেবে সে আমি একবার ওয়াদ করেছিলাম যে একজন শাশুড়ি একটা কেক কিনেছে কিনে বিটিকে বলছে লুকিয়ে খেয়ে লিগা তোর ভাবিকে দেখায় না আর চালে খুদ ম্যাট করেছে গরিব মনেই ধরতে পারে নাই যে কবরে ফেরেস তারা বলছে খালা ওটা সে মনে করছে গরমকালের দিন তরমুজের নাস্তা করাবে ও উঠে জুত বাড়িতে বসেছে আর বাবলার ডাল বুঝলেন ধাম করে চালাইছে বলে কি ব্যাপার বলে একটা কিনে হিলি কিনে বিটিকে দিলি বউকে দিই নাই বলে না একটু গোলমাল হলো বাপ বলে চালে খুদ ম্যাট করে বলে বলে করলাম বলে পিঠ ফাটিয়ে দেবো বলে আমার ব্যাটার লেগে করে করলাম ব্যাটাকে ডাকো বেটা কবর থেকে এলো সার পাশে কবর ছিল বলে মা আমি ম্যাচ করতে বলি নাই তোমাকে মারছে তুমি বুঝে লাও বলে হ্যাঁ বেটা এরকম অবস্থা বলে এরকম অবস্থা কেয়ামতের দিনে বেটা বইয়ের বউ বেটার স্বামী স্ত্রীর স্ত্রী স্বামী আমি আপনার আপনি আমার মৌলবী মোল্লা পীর ফকির কারো হবে না আপনি কারনি আপনি ভরনি সবাই আজ থেকে বলুন নিজের নিজে পরিষ্কার হবো বলুন ইনশাল্লাহ কসম খুদার করে বলছি কোন মলি সাহেব পীর সাহেব হাফেজ সাহেব কারি সাহেব মুজাম্মিল সাহেব কোথায় গেল মুজাম্মিল সাহেব না এখানে পালিয়ে গিয়েছে না সাঁঝবেলাই ছিল এই মুজাম্মেল সাহেব এই সব বুড়ো সাহেব যত আছে কেউ কারো এতটুকু উপকার করতে পারবে না আপনি করনি আপনি ভরনি নসিহত করতে পারবেন নসিহত যেটা আমি করছি এখন সবাই মনে মনে করুন কৈথনের জলগায় পরেজগার হব মোত্তাকি হব এলেম কালামের জলসা মাদ্রাসার জলসা ওলামাদের জলসা বুজুর্গানের দিনদের জলসা দারুন দেওবান থেকে ফজিলত নিয়ে আমাদের দেওবানদের ওস্তাদরা এসছেন সেই সমস্ত জলসায় এলেম কালামের বাস হবে কিন্তু আজকে দুঃখ রাখার জায়গা নাই কোনটা বলবো কোনটা বলবো না কি বলবো কি বলবো না আজকে এলেম কালাম আজকে মাইকেল মধুসূদন দত্তের কবিতা শুনেছেন চোদ্দ অক্ষরের আজকে শরৎচন্দ্রের সাহিত্য দেখেছেন কিংকর্তব্য বিমূঢ় শরৎচন্দ্রের সাহিত্য আরো দামি বাংলা দেখেছেন নিরসতরুবর পুরত ভাগে কিন্তু কোরআন দেখেন নাই কোরআন পড়ছে পড়ছেন পড়লেন পড়লাম কোরআন একবার দেখেন নাই বলছে কি চোদ্দ অক্ষরের ছন্দ দেখেছ ছন্দে অলঙ্কারে সাহিত্যে বর্ণনায় বর্ণনা ছটায় কোরআন একবার চেয়ে দেখো সবাই একবার চেয়ে দেখুন يا أيها المزمل قم الليل إلا قليلا لا ملك أبنكس منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا لا ملك إنا سنلقي عليك قولا ثقيلا لا ملك إن ناشية الليل هي أشد وطئا وأقوى قيلا لا ملك إن لك في النهار صبحا طويلا لا ملك ফিল বলো বাবা হবে লামালি পাগল হয়ে যাবেন আপনি আল্লাহর ইচ্ছা যা বলতে চাইছেন তার ভাব প্রকাশ পেতে হবে অলঙ্কার ছন্দ এবং লামালিব দিয়ে আয়ত্তা শেষ হতে হবে পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় পাগল হয়ে যাবেন আপনি والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أبلغ من زكاها সব ছোটহা গোটা সুরাটা পাগল হয়ে যাওয়া ছাড়া আপনার উপায় নাই এই ছন্দ এই অলঙ্কার গোটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় আর নানা রকম ছন্দ অলঙ্কার সবারই কাছে আছে আল্লাহ নবীকে যখন মক্কার কবিরা বুঝাতে গেল যে তিনশো ষাটটা ঠাকুর ঠিকই আছে তো তাকে Abu Jahl Utba Shaiba Mughira কবিদিকে পাঠালো তোমাদের ছন্দে লালিত্যে নবীকে বুঝিয়ে দাও তিনশো ষাটটা রাইট তারা গেল নবী বললেন কি ব্যাপার বললে হ্যাঁ আমরা আপনাকে এসছি বলতে বলো বলো তারা অনেকক্ষণ বলল ইসলামের তরিকা হচ্ছে যে কথা বলবে আরেকজন চুপ থাকবে তার বলা হলে সে বলবে আমাদের মেয়েদের তরিকা হচ্ছে এগারোটা মেয়ে একসাথে কথা বলবে কে কার শুনবি শোন আদব লেহাজ নাই তো একজন বললে আরেকজন চুপ করে থাকবো তার হয়ে গেলে বলবো নবী বললেন বলুন তারা বলল তাদের শুনে নিলেন এরপর নবী বললেন আমারটা শুনুন বললে বলুন আহা طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى إلى آخر البيان তারা শোনার পরে মুখগুলো বিবর্ণ হয়ে গেল রক্ত শূন্য হলো হয়ে ফিরে যাচ্ছে আর বাইরে ইন্তজার করছিল বেইমানরা কি হলো বলো কি হলো বলো তারা বললেন লাহাতজ্জামানাতের কসম করে বলছি যে বাণী নবী শোনালেন এ বাণী কোনো মানুষের হতে পারে না তখন বেইমানরা বলল বললাম পাঠাও না যে যাবে তাকে জাদু করে দেবে জাদু করে দিয়েছে এই তিনটে মাল গেল বললাম পাঠায় না নবীর কাছে যে যাবে সে আর কোনোদিন ফিরবে না কেন একটা বিরাট গুণের কথা বলে দিই আমাদের সকলের মধ্যে যেন সে গুণ থাকে সবারই মধ্যে সে গুণ রাখার চেষ্টা করে বললেন ইনশাল্লাহ কোরআনের আয়েত فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظا قلبي لانفضوا من حولك آه فبما رحمة من الله لنت لهم লিনটা মানে হচ্ছে নরম কোমল ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম আল্লাহর মেহরবানি ওগো নবী আল্লাহ আপনাকে নরম তৈরি করেছেন সবাই বলুন আজ থেকে নরম হবো বলুন ইনশাল্লাহ কোথায় নরম হবেন বাবরি মসজিদ ভেঙে গেলে বলে শালা কাঁদা কাটা করিয়ে নেবে গায়ের তো সুদ ভেঙে দিবে চুপ করবে আর বউকে মারবার সময় বলছে আমাকে ছেড়ে দে ফাটিয়ে দেবো খালি ঠ্যাঙ্গাটা দিয়ে দেখ পিঠ ফাটিয়ে দেবো নরম হবো বিবিকে মারবো না ধমকাবো না কটু কথা বলবো না ছেলেকে কষ্ট দেবো না ছেলের বেজ্জত করবো না ভাইকে কষ্ট দেবো না ইমামকে কষ্ট দেবো না আলে মোলামার বিরুদ্ধে যাবো না মাদ্রাসা মুক্তদের বিরোধিতা করবো না নরম হব নম্র হব বিনয়ী হব বলুন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظا قلبي ফাজ্জান আর গলিজান কলবি ফাজ্জান মানে হচ্ছে কর্কশ ভাষী গালিজ মানে হচ্ছে শক্ত কল মানে হৃদয় যদি তুমি কঠিন হৃদয়ের কর্কশ ভাসি হতে লোকরা তোমার কাছ থেকে সরে যেত তাই সদর মুদার্রিসে হলে জামাতে আমির হলে ইমাম হলে স্বামী হলে ঘরের কর্তা হলে নরম মিজাজের হতে হবে দেশের রাজা হলে মুখ্যমন্ত্রী হলে নরম হতে হবে গরম হলে কড়া হলে লোকরা আস্তে আস্তে সরে যাবে পরের ইলেকশনে আর ভোট পাবে না বলে সারা বহুত জ্বলাইছে আলুর দাম কমিয়ে দিয়ে এলো কয়লা বিক্রি করতে ভোট দিন ওকে কাকে তা বলবো না আর ভোট দিনে ওকে কারো নামও করব না খালি মমতাকে আমি খালা বলি তাই আমি আমার খালার নাম বলবো কারোর কথা শুনবো না আর বুদ্ধদেবকে চাচা বলি তাতে তারও নাম বলবো সোনিয়া ফুপু হয় মনমোহন চাচা হয় নাম বলবো ওরা আমাদিকে ধরবেও না এই যে মৌলবীরা কৈথনের আঠাশটা গরু জবাই তেমনি প্যান্ডেল তেমনি মাইক তেমনি জলসা পুলিশ ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে বলছে মল সাহেব এইদিকে পেরিয়ে যান আমাদেরকে ধরে নিয়ে চলো বলে ওরে বাবরে তোমাদেরকে নিজে কি ঝামেলায় পড়বো তার ঠিক নাই পুলিশরা সব ভাইকে ধরবে খালি সিদ্দিগুলো ভাইকে নিয়ে যেতে চাইবে না বলে জেলখানায় যে ঝামেলা করবে কোথায় আছে কোরআনে ইউসুফ নবীকে জেলখানাতে ভরেছে নবী বলছেন আর বাবু মোতাফার রেকুনা খৈরুন আমিল্লাইল ওয়াগিদিল কহার হে জেলের কয়েদি তোমরা বলো অনেকগুলো ক্ষুদা ভালো নাই একটা ক্ষুদা ভালো বলছে ওকে তাড়াতাড়ি জেল থেকে বার করে জেলখানা শুধু খারাপ করে দিবে কয়েদিরা শুধু খারাপ হবে সেখানে আমাদেরকে জেলখানায় নিয়ে গেলে কি ঝামেলা বলে দেন মশল্লা দাও উজুর পানি দাও স্টেঞ্জার ঢেলা দাও এরম চাপ চাই আমরা এইটুকু ঢেলা করি তো আমরা এত বড় চাই কুড়িটা ডেলা বই আলামার হয়ে যাবে বলে শালা ই কি বলবি গো পেশাব করবে তো তিনটে ডেলা এরকম দেড় কেজি ওজনে শালা ওগুলো কি করছে তা আল্লাহ জানে বলে ওবে ওকে কুলুক করা বলে আচ্ছা আপনারা সবাই অনেক লোকেই তো কুলুক করে কুলুক করা জানো মৌলবীদের কাছে এই কারণে আস্তায় হজরত ভালো আছে না সালামান হজরতের কাছে আলাদা মাল আছে সব বলছে কিন্তু দুয়ানা মাল দেখেছে সব আওয়ামকে দেয় নাই কুলুক করাটা বলেন নাই গ্রীষ্মকালে কুলুক আলাদা শীতকালে কুলুক আলাদা জানো ঢেলাটা নিয়ে গ্রীষ্মকালে কোন দিক থেকে কোন দিকে চালাবে আর শীতকালে কোন দিকে চালাবে অনেক লোকই জানে না মেয়ে মানুষদের কোন কালে কেমন চালাবে অনেক লোকই জানে না আর আমাদের নুরুলে যা পড়লেই জেনে নেবে এজা কানাতিল খুশিয়া তো মুদাল্লাতান মাল যাও লটকা হওয়া হোগা तो ढेला सामने से पीछे की तरफ जाएगा और अगर आप पीछे से सामने को लाएगा तो लथपथ हो जाएगा फेर फेरा नहीं पाएगा ना होले सो शिखर ने बोलते सामने से पीछे उसके बाद पीछे से सामने उसके बाद सामने से पीछे तीन बार और यदि गायर मुदल्ला है झूला ना हो शीतकाल खेचे धोरे आते তাহলে পিছে সে সামনে সামনে সে পিছে সামনে সে পিছে আর মেয়েরা হর হালতে শীত হোক গ্রীষ্ম হোক সামনে সে পিছে কখনোই পিছে সে সামনে আনবে না বলুন এই স্টেঞ্জাটা কে কে জানেন বলুন আচ্ছা ঢেলাটা কিসে করে ধরবেন বাহাতে না ডানাতে আমার ওস্তাদ মৌলানা মহিনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ মারকাদম মুরাদাবাদী তিনি বলেছেন এই দুটো ইড়ির মাঝখানে ঢেলাটা ধরবে ধরে পাছাটা গেঁদে বসবে যে এইরকমভাবে ধরে এইরকমভাবে স্টেঞ্জা করবে বলুন কে কে করবেন বলুন তাহলে পিসাব খানা মায়ে ঘোরাঘুরি যেতে হবে মৌলবীরা বলে না এইসব লোক গো- গোপন রেখেছে লুকিয়ে কত বলবো ওদিকে আর মজা যা লিখছে তো এরাই লিখছে স্বামী স্ত্রীর मोहब्बत एक साथ खाना স্বামী স্ত্রী से मोहब्बत करना बीवी से अच्छा बर्ताव करना ये तो आले मोलामा और बुजुर्गान दीन हक्कानी যারা তারা দুনিয়াতেই আর দুনিয়া কুল্লুহা মাতা খৈরু মাতাই দুনিয়াল মারাতুস সালিহা দুনিয়াটা গোটাই লাভদায়ক সব থেকে লাভদায়ক সতী সাধ্যবতী বিবি যার কপালে পরেশগার কি আল্লাহ আলী জুটে যাবে দুনিয়াতে জান্নাত পাবে আর যার কপালে খান্না চিল্লাজি জুটে যাবে তার কুরবানি গরু সারকুর কুর পাঠিয়ে দিবে এমন কুন্দুর লাগবে কোরবানির দিনে বলে খাবো না তবু খেতে তাকে বলে খান্না সিল্লাজি জিন্নাতি বিবি বিনা ফোনে বেটার বিয়ে দেন तो ये एलम कलम मदरसा जलसा बाबा इल्मियात सलाहियात আর ফুলানি আর ফুলানে লিয়াকাত আর ফুলানি আর বুখারি মুসলিম এখানে কত ইলমিয়াতের কথা বলবো কোরআনের ছন্দের কথা কত বলবো একটা কথা বলি আপনারা বহুত কবি দেখেছেন কবি রবি ঠাকুর কবি নজরুল কবি ফুলানে আমাদের মৌলবীদের কাছে এগুলো সব কবি লয় কুমুর পাড়ার গরুর গিরি